আবার আপনাদের সামনে জুমার খুতবা দেওয়ার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমাতে হজের থেকে আবার আপনাদের সামনে ফিরে আসার তৌফিক হয়েছে এজন্য আজকের আলোচনা হবে খুতবাত ইয়মে আরাফা ইয়মে আরাফার দিনে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন এবং হজের থেকে কি শিক্ষণীয় বিষয়গুলো আছে এ বিষয়টা নিয়ে আজকে সামান্য আলোচনা হবে ইনশা আল্লাহ সুবাহ হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা রোকন পঞ্চ বেনার পঞ্চম বেনা হচ্ছে হজ কোরআনুল করিমে আল্লাহ সুবাহ সাদ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের মক্কা পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো শারীরিক ক্ষমতা আর্থিক ক্ষমতা রয়েছে এদের জন্য আল্লাহর ঘরে উপস্থিত হওয়া হজ করা ফরজ হজের মাধ্যমে একদিকে মানুষ নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করে আল্লাহর বান্দা হিসেবে নিজস্ব ক্ষমতা নিজস্ব আমিত্ব নিজের গৌরব সব কিছুকে বিসর্জন দিয়ে একজন মানুষ আল্লাহর দরবারে হাজির হয়ে যায় মানুষ গৌরব করে পোশাক দিয়ে এজন্য পোশাকের দামি পোশাক ছেড়ে সাদা পোশাক পরিধান করতে হয় মানুষকেও গৌরব করে ভাষা দিয়ে নিজের শিক্ষা দীক্ষার যোগ্যতা দিয়ে আল্লাহ সুবহান সেখানেও সকলকে একই ভাষা ব্যবহার করতে বলেছেন লাব্বাইক আল্লাহ লাব্বাইকের মাধ্যমে এহরাম পরে নিজের দামি কাপড় চোপড় খুলে এবারে সে সাদা কাপড় পরিধান করে এক আল্লাহর আনুগত্য এক আল্লাহর গোলামি প্রকাশ করার অর্থে সে ঘোষণা করছে লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক শব্দের অর্থ হলো আমি উপস্থিত আমি তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত তুমি যে নির্দেশ দিবে আমি তা পালন করতে প্রস্তুত বারবার প্রস্তুত আল্লাহ সুবাহ প্রত্যেকটা আবাদতের ক্ষেত্রে যে শর্ত আরোপ করেছেন সেটা আপনাদের মুখস্থ হয়ে আছে প্রত্যেকটা আবাদতের ক্ষেত্রে একটাই শর্ত তা হচ্ছে সেরেক মুক্তভাবে করা এজন্য মানুষ যখন লাভবাহিক বলে আল্লাহর দরবারে হাজিরা পেশ করলো আল্লাহ সুবহান যেন প্রশ্ন করলেন যে আগে তোমার পরিচয় দাও তোমার মনের মধ্যে কোন রকম শিরিক আছে কিনা গায়রুল্লাহর কোন অবস্থান আছে কিনা কারণ মানুষ আল্লাহর এবাদত করতে গিয়েও মুশরেক হতে পারে কোরআনের সুরা ইউসুফে বলা হয়েছে ওয়ামা ইউমিনু হুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন মানুষের মধ্যে বেশিরভাগ লোক আল্লাহর উপরে ইমান আনা সত্ত্বেও মুশরেক আল্লাহর এবাদত করা সত্ত্বেও মুশরেক মক্কার কুফাররা আল্লাহর এবাদত করত তারাও লাভবাহিক পড়ত হাদিসে পরিষ্কার রয়েছে তারা লাভবাহিক পড়ত শেষে গিয়ে একটা শব্দ যোগ করত লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আল্লাহ শারিক আলাকা লাভবাহিক ইন্নাল হামদাওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুলকা লাক এ বলুন আমরাও পড়ি ওরাও পড়তো এরপরে বলতো ইল্লা শারিকান হুয়া তামলিকু হুয়া মামালাক ইল্লা শারিকান হুয়া লাক তামলিকু হুয়া মামালাক তোমার শরিক কিছু আছে যে শরিকদের মালিকও তুমি এবং তারা যে সমস্ত ক্ষমতার মালিক তাও তোমার ক্ষমতা তার মানে দেব দেবী মূর্তি পীর বাবা খাজা বাবা যত আছে এদের যে ক্ষমতা এদের তারা পূজা করত সেটা পরিষ্কার করে দিল যে এদেরকে আমরা পূজা করি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য কোরআনেও স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ সুবাহান বলছেন মক্কার লোকেরা মূর্তি পূজা করত কিসের জন্য আল্লাহ তারা বলছেন মা না আবুদুহুম ইল্লা না ইলাল্লাহি জুলফা ওরা বলতো যে আমরা এগুলোর পূজা এজন্য করি এগুলো সামান্য হলেও আল্লাহর নিকটবর্তী পৌঁছিয়ে দিবে নিকটে পৌঁছিয়ে দিবে তাহলে আল্লাহর নিকটে পৌঁছার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ভায়া এবং মাধ্যম হিসাবে এই মূর্তিগুলোর পূজা করা হতো বোঝা গেল এই লোকগুলো যেরকম ভাবে আল্লাহর এবাদত করা সত্ত্বেও মুশরেক ঠিক তেমনি ভাবে বর্তমান যুগেও যারা আল্লাহর এবাদত করবে এবং সঙ্গে সঙ্গে মনে করবে আল্লাহর এবাদত করা আমার পক্ষে সম্ভব না কোনো ভায়া মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এই জন্য কোনো পীরকে ধরতে হবে যে আল্লাহর কাছে পৌঁছে দিবে সে আমার অন্তরের খবর জানে সে আমার আমলগুলো দেখে অন্তরের ভিতরে কি আছে সব জানে অথবা কোনো মাজারে যেতে হবে সে জীবিত সব দেখে এই রকম আকিদা পোষণ করে যারা নামাজ রোজা সব কিছু করে তারাও মুশ্রিক এবং মক্কার সেই কুফফারদের মতোই মুশ্রিক কারণ মক্কার কুফাররাও আল্লাহর ইবাদত করত তারা আর এক আল্লাহর ইবাদত করত না তারা হজ করত হাজিদের পানি খাওয়াতো কাবা নির্মাণ করেছে এজন্য আল্লাহ সুবাহ যখন দেখেন কোন বান্দায় হেরাম পরে লাভবাহিক বলছে আল্লাহ সুবাহ যেন জিজ্ঞেস করেন তোমার পরিচয়কে পেশ করো তোমার মনের মধ্যে কেউ আছে কিনা অন্য কোন শরিক আছে কিনা কোন ভয়ামাধ্যম আছে কিনা তখন বান্দা পরিষ্কার করে বলছে লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক না তোর কোনো শরিক নেই কোন অংশীদার নেই আমি কেবলমাত্র তোমার এবাদত করি তোমার কাছে আমি প্রত্যাবর্তন করছি তোমার কাছে রুজু করছি তোমার ছাড়া অন্য কারো গোলাম আমি করি না কাউকে তোমার সাথে শরিক করি না কোনো ভয়া নাই কোনো মাধ্যম নাই একমাত্র তোমাকে আহ্বান করছি লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক এবারে আবার প্রশ্ন হতে পারে তোমার নেয়ামত গুলো কে দিয়েছে বলো ক্ষমতার মালিক কে তোমার যে সমস্ত নেয়ামত ভোগ করছো সেগুলোর মালিক কে কোনো কেউ দিল কিনা কারণ ল্যাংটা বাবা দেয় হায়দার বাবা দেয় ওই যে মানুষ ল্যাংটা বাবার পিছনে ঘুরতে থাকে লাইন ধরে ঘুরে আবার বলছে ইন্নাল হামদা মুলক ইন্নাল হামদা যত প্রশংসা ওয়া নি'মাতা যত নিয়ামত সবকিছু তোমার ওয়াল মুল্ক এবং যত ক্ষমতা সব কেন্দ্র তুমি তোমার হাতেই সব ক্ষমতার চাবিকাঠি লা শারিক এলাকা আবার ঘোষণা করছি তোমার কোন শরিক নাই কোন অংশীদার নেই এইভাবে মানুষ লাভবাহিক পড়ল এহরাম বেদে চলল কাবার দিকে কাবায় যখন যায় আল্লাহর ঘর যখন নজরে পড়ে কোন কোন হাদিস অনুযায়ী দেখা যায় যে তার সমস্ত দোয়া ন্যাক দোয়াগুলো কবুল হয় কেন কারণ যে লোকটা এরকমভাবে পরিষ্কার হয়ে আকিদা পেশ করে ওখানে চলে গেল সেই ব্যক্তি যখন আল্লাহকে ডাক দা আল্লাহ সুবাহান হুয়া বলে আছেন বান্দার তুমি যখন ডাক দিবে ওয়াইদা সালাকা এবাদি আননি হে নবী যখন আমার কোন বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি আপনা আমার পক্ষ থেকে যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে ফাইন্নি করিব আমি তো বান্দার কাছেই রয়েছি অজীব দানি যখন বান্দা আমাকে আমি ডাক দেয় আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিই আয়াতটা খেয়াল করলে দেখবেন এখানে বলা আছে উজিব দায় আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই ইদা দাহানি যখন সে ডাক দেয় তো যখন সে ডাক দেয় কথাটা পরে আর আমি ডাকে সাড়া দেই কথাটা আগে অথচ ডাক দেওয়ার আগে সাড়া দেয় না ডাক দেওয়ার পরে সাড়া দেয় ডাক দেওয়ার পরে কিন্তু আল্লাহ তারা বলছেন আগে অজীব দাওয়াতার দায় আমাকে যে ডাকে সে ডাকের আহ্বানে আমি সাড়া দেই ইদা দানি যখন সে ডাক দেয় তার মানে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সাড়া দেই এই জন্য কোনো বিলম্ব করে না কোনো দেরি করে না কোনো ভায়া কোনো মাধ্যম কোনো প্রয়োজন নাই আল্লাহ একবার আল্লাহ কত পরিষ্কার করে দিয়েছেন অদীব অজীব দাওয়াতার দায় ইদা দানি কোরআন আরো পরিষ্কার করেছে তোমাকে ডাক দিলে তুমি ডাকে সারা দাও কোথেকে সারা দাও কোথায় তুমি আল্লাহ বলছেন আমার এলেম সব জায়গায় আছে আমি যেখানে আছি আমার আরস থেকে আমি শুনি এবং আমার এলেম সর্বত্র বিরাজমান কোরআন বলছে আমি বান্দার গর্দানের শাহরগের চেউ কাছে আমার এলেম আমার জ্ঞান আমি সব দেখি সব শুনি সব জানি তবে এর মানে এই না যে আল্লাহ তালা সবার মধ্যে মিশে আছেন চিনি যেমন পানির সঙ্গে মিশে যায় আল্লাহ সব কিছুর সঙ্গে মিশে আছেন আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নেই এটা হিন্দুদের সর্বঈশ্বরবাদ যে সব কিছুর মধ্যে আল্লাহ মিশে আছেন যত কল্লা তত আল্লাহ হিন্দুরা বলে যত কল্লা তত আল্লাহ মানে প্রত্যেকের মধ্যে আল্লাহ মিশে আছে এবং এখান থেকে আস্তে আস্তে চিন্তা করে আল্লাহ যখন সবকিছুর মধ্যে মিশে আছেন তাহলে আমার মধ্যেও আল্লাহ মিশে আছেন তাহলে আমি কি আমার কোনো অস্তিত্ব নেই আমি আল্লাহ এই কারণে ওরা একটা বটগাছ দেখলেও চেষ্টা করে একটা বড় সার দেখলেও পূজা করে একটা বড় বলদ দেখলে পূজা করে কি জন্য যেহেতু ওদের বিশ্বাস যেটাই কিছুর মধ্যে আল্লাহর অস্তিত্ব বেশি মুসলিমদের মধ্যে আকিদা ঢুকানো হয়েছে মনসুর হাল্লাজ নামে এক সুফির মাধ্যমে সেই সুফিও হিন্দুদের হিন্দুস্তানে ছিল হিন্দুস্তানে ভ্রমণ করে হিন্দুদের আকিদা গ্রহণ করেছে আকিদা গ্রহণ করে তারপরে সে দেখলো যে আমি আল্লাহ এরপরে সে জিকির কথা আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নেই আমি আল্লাহ আমাদের দেশের পিসাবের এই কাহিনী অনেক বলেন অনেক বইতে লেখা আছে এমন কি রুমির কিতাবে লেখা আছে যেখান থেকে এই কাহিনীগুলো ছড়ানো হয়েছে গপ্তে মনসুর আনাল হক গাছতে মস্ত যে মনসুর আনাল হক বলেছিল সে আল্লাহর পাগল হয়ে আর ফেরাও নানাল হক বলেছিল আল্লাহ দাবি করে দুইটার মধ্যে পার্থক্যও করে আবার এই আকিদার সূত্র হচ্ছে যারা আল্লাহকে আল্লাহকে যারা সবকিছুর মধ্যে বিরাজমান মনে করে সবকিছুর মধ্যে মিশে আছে যারা মনে করে তাদের আকিদা এই আমি স্পষ্ট করে বলতে চাই কোরআনুল কারিম স্পষ্ট বলা হয়েছে আর রহমান আলাল আর আল আর রহমান আল্লাহ সুবাহান আরো সে ইস্তাওয়া সমাসীন আছেন আরো সে আছেন কোরআনের স্পষ্ট আয়াত আল্লাহ তালা কোথায় আছেন আরো সে আছেন এরপরে আসুন যদি কোরআনের একটা আয়াত না থাকতো একটা হাদিসও না থাকতো আমি বলবো একটা মেয়েরাজের কিসা যথেষ্ট ছিল আল্লাহ তালা আরো থাকার জন্য মেয়েরাজ আল্লাহ নবী গেলেন হাদিসের কিতাবে তাফসির কিতাবে সব কিতাবে রয়েছে পনেরো পাড়ার প্রথম যে সুরা সুবহান আল্লাহি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম আয়াতের তাফসিরে হাদিস এসেছে মেয়েরাজের হাদিস আল্লাহর নবী কোথায় গেলেন সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আশা আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ এরকম ভেদ করে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আল্লাহর কাছে যাচ্ছেন যদি আল্লাহ তালা আপনার কথা অনুযায়ী আমাদের দেশের আকিদা অনুযায়ী সব কিছুর মধ্যে মিশে থাকেন তাহলে আল্লাহ নবীর এত মেয়েরাজে যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না এরকম ভাবে বুখারের প্রত্যেকটা সহিদিসে সহিদিসে লেখা রয়েছে আল্লাহ সুবাহ প্রতি রাতের শেষ অংশে প্রথম আসমানে অবতীর্ণ হন কোথায় অবতীর্ণ হন অবতরণ কাকে বলে বিমান অবতরণ করে মানে উপর থেকে নিচে নামে ঠিক আল্লাহ সুবাহ প্রতি রাতে প্রথম আকাশে আমাদের নিকটবর্তী আকাশ অবতীর্ণ হন থেকে আরসের থেকে এবং বান্দাকে ডাকেন প্রতি রাতে আলা আমিন মুস্তাক ফিরিন ফাগ ফেরালা এছাড়া সবে কদর সম্পর্কে আপনারা প্রত্যেক ইমামের মুখে শুনেন প্রত্যেকটা আলেমের মুখে বয়ান শুনে থাকেন তারা প্রত্যেকে বয়ান শুরু করেন যে আল্লাহ কদরে প্রথম আকাশ অবতীর্ণ হন বিলকুল সহি একেবারেই ঠিক আল্লাহ তারা অবতীর্ণ হন ডাকেন কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে কোথেকে অবতীর্ণ হলেন তুমি তো বিশ্বাস করো আল্লাহ তারা সবকিছুর মধ্যে মিশে আছেন আল্লাহ তারা তাহলে কোথেকে নাজিল হলেন কোরআন নাজিল হলো কোথেকে নাজিল হলো কোরআন নাজিল হয়েছে আরসের থেকে লৌহ প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক জায়গায় নাজিল করা হয়েছে এরপরে সেখান থেকে দীর্ঘ তেইশ বছরে আস্তে আস্তে নাজিল করা হয় নাজিল মানেই হচ্ছে উপরের থেকে নিচে অবতরণ করা অবতীর্ণ করা এই জন্য বলা হয় কোরআন অবতীর্ণ হয়েছে এত কিছু পরিষ্কার থাকা সত্ত্বেও এত কিছু পরিষ্কার থাকা সত্ত্বেও হিন্দুদের যে বিশ্বাস কলিজার ভিতরে ঢুকে গেছে আর সেইখান থেকে সুফিরা ঢুকিয়েছে নিজেদের আকিদার মধ্যে আজ পর্যন্ত মুসলমান জানে না যে মুসলিমদের আকিদার পরিপন্থী আকিদা কোরআনে স্পষ্ট করে দিয়েছে আল্লাহ তারা আরো সে সমাসীন তবে একটা কথা মনে রাখবেন ভালো করে মনে রাখবেন খুব ভালো করে শুনবেন কান খুলে শুনবেন আল্লাহ আরো সে থাকার অর্থেই নয় আমি কথা বলছি না আমি যেমন বসা আছি এরকম বসে আছি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই পরিষ্কার করে দিয়েছেন আলুম আল্লাহ আরো সে সমাসীন সেটা আমরা জানি আরস থেকে তিনি প্রথম আসমান অবতীর্ণ হন তাও জানি নজুল রব্বে মা আলুম আল্লাহ তালার অবতরণ করা আমরা বুঝলাম শুনলাম জানলাম কিন্তু ঝুল আল্লাহ আরো সে কিভাবে অবস্থান করছেন এবং সেখান থেকে কিরকম অবতরণ করেন এর পদ্ধতি আমাদের অজানা ইমান বিহা যেহেতু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আরো সে আছেন এর উপর ইমান রাখা ফরজ বাকি এর সম্পর্কে সোয়াল ওয়ানহা বেদাহাতুন এ সম্পর্কে সোয়াল করা জানতে চাওয়ার অধিকার আমাদের নেই এটা একটা বেদাত কারণ হচ্ছে এই আল্লাহ হচ্ছেন অসীম আমাদের জ্ঞান হচ্ছে সীমিত সীমিত জ্ঞান দিয়ে আল্লাহ সুবহান তালাকে যাচাই করা আল্লাহ তালার ব্যাপারে আমাদের এর চেয়ে বেশি জানার কোনো সুযোগ নেই যতটুকু আল্লাহ তালা আমাকে জানিয়েছেন কাজে এটা মনে রাখতে হবে আল্লাহ তালা আরো সে অবস্থান করছেন আমাদের জানা পদ্ধতি অজানা ইমান রাখা ফরজ সুয়াল করা যায় নেই কয়টা কথা বললাম চারটা কথা আল্লাহ তারা কোথায় আছেন কিভাবে আছেন জানি না কিভাবে আছেন জানি না আল্লাহ তার আড়স থেকে অবতরণ করেন জানি কেমনে অবতরণ করেন জানি না এ সম্পর্কে ইমান রাখা ফরজ সুয়াল করা বেদাত চারটে কথা মনে রাখতে হবে যাই হোক আমি আলোচনা হচ্ছিল অন্য বিষয়ে আলোচনা করছিলাম আল্লাহ সুবাহ পক্ষ থেকে আহ্বান করা হলো এই জন্য কাবার গিলাফে যদিও আয়াতগুলো লিখেছে মানুষেরা কিন্তু সুন্দর সুন্দর আয়াত লিখে দেয় হজে যখন মানুষেরা যায় ওই সময় আবার নতুন গিলাফ চড়ায় যারা হজে ছিলেন তারা দেখেছেন আরাফাতের ময়দান থেকে আসার পরে মিনার থেকে আসার পরে আপনারা নতুন চকচকে গিলাফ দেখেছেন এই গিলাফে অনেকগুলো আয়াত লেখা হয় একটা আয়াত আমাকে বারবার আকর্ষণ করে وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم তোমাদের রব ঘোষণা করছেন কে ঘোষণা করছেন রব তোমাদের রব যে রব তোমাকে সৃষ্টি করেছেন যে রব তোমাকে লালন পালন করেছেন যে রব তোমাকে বড় করেছেন যে রব তোমাকে রেজিক দিয়েছেন সেই রবের ঘোষণা হচ্ছে এই এটা এজন্য তোমার ভয় নেই তুমি যত বড় পাপি হও যত বড় গুণাগার হও সারা জীবন অন্যায় করেছ তবে একটা কথা চুরি করলে চলবে না অন্যের হক নষ্ট করা এটা বলা হয় নাই আপনি তিন লাখ টাকা ঘুষ খেয়ে হজ করতে গেলেন আর আল্লাহ তালা বলে তোমাকে মাফ করে দিলাম এটা বলা হয় নাই হকুল এবাদ সম্পর্কে সতর্ক থাকতে হবে ফিমা বাইন আল্লাহ বাইন আব্দিহি আল্লাহর সঙ্গে যেইগুলোর এবাদতের সম্পর্ক যে হকুকের সম্পর্ক আপনি আদায় করতে পারেন না এবারে তবা করছেন লাভবাই বলে চলে গিয়ে যাচ্ছেন আল্লাহ সুবহান তারা বলছেন ভয় নাই অকাল রব্বুকুম তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা হল উদুনি বিলাকুম আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব তোমার ডাক দিতে দেরি হবে আমার সাড়া দিতে দেরি হবে না যে কোনো ভায়া মাধ্যম তো নিয়ে আসি নাই কোনো বুজুর্গকে সাথে নিয়ে আসি নাই কোন পীর সাহেবকে মাধ্যম করে নিয়ে আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদুউনি আস্তাজিবিলাকুম তুমি আমাকে ডাক দাও সরাসরি ডাক দাও কোনো ভায়া মাধ্যম ছাড়া ডাক দাও আমি ভায়া মাধ্যম পছন্দ করি না আমি সিরেক পছন্দ করি না আমি ঘৃণা করি আমি সিরেক যুক্ত এবাদত গ্রহণ করি না উদৌনি আস্তাজিবিল্লাকুম আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব উদৌনি আস্তাজিবিল্লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা শুনে রেখো যারা আমার এবাদত থেকে আমার গোলামির থেকে যারা অহংকার করে দূরে সরে থাকে ভায়া মাধ্যম নিয়ে আসে আছে আমি ওদেরকে লাঞ্ছিত করে অপমান করে বেইজ্জাত করে জাহান নামে নিক্ষেপ করব কি সুন্দর আহ্বান বাইতুল্লাহ গিয়ে তপ করছে তফে কুদুম অথবা উমরা করলো এরপরে হজের টাইম চলে আসলো মানুষ এবারে আল্লাহর জন্য আবার হেরাম পরে অথবা আগের এহরামে এফরাত করলে ক্রান করলে ওই এহরামে থেকে যাবে আর যদি তামাত্তু হজ করে তাহলে ওমরা করে খেলে ফেলেছিল আবার নতুন করে পড়লো আরাফাতের ময়দানে যাওয়ার জন্য আরাফাতের ময়দান যাচ্ছে মাঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে মোজদালেফ অবস্থান করছে এবারে মিনা এসে শয়তানকে পাথর মারছে আমি সকালেও বলছিলাম যে অনেকে শয়তানকে পাথর মারতে গিয়ে জুতা মারে বড় বড় পাথর মারে অথচ সে জানলো না যে পাথর মারার উদ্দেশ্য কি শয়তানকে পাথর মারলো এরপরে তো মাথা মুন্ডানো মাথা মুন্ডানোর সময় মাশা আল্লাহ দাড়ি চুল একসাথে কামায় শয়তানকে পাথর মেরেছে অথচ এটার দ্বারা কি বুঝালো সে শয়তানকে পাথর মারতে পাথরটা কেমন কিতাবে লেখা আছে যে চনা বুটের মতো এই সাইজের পাথর তাও তিন আঙ্গুল বন্ধ করে এরকম দুই আঙ্গুল দিয়ে মারতে হবে কারণ এই পাথর মারা মানে হচ্ছে শয়তানের মাথায় মারা না এর মানে হচ্ছে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া এটা প্রতীকী জিনিস প্রতীকী আমল শয়তান ওখানে বসে আছে আর আপনি তার মাথায় মারছেন ওইটা একটা পিলার ওই পিলার তৈরি করেছে মানুষেরা তাহলে অর্থ কি এই পিলারটা আগে ছিল এরকম একটা পিলার ছিল গোল মানুষ ওখানে গিয়ে ভিড়ে মারা যায় সেজন্য এখন পিলার চ্যাপ্টা হয়ে গেছে অনেক চ্যাপ্টা করে বড় আকারে করে দিয়েছে তাহলে এই পিলারটা কি শয়তান এই পিলারটা পাথরের তৈরি একটা প্রতীকী জিনিস উদ্দেশ্য হচ্ছে এই ওই জায়গায় মারা যেখানে ইব্রাহিম আলাইহিসালামকে বা তার ছেলে ইসমাইলকে শয়তান ধোকা দিয়েছিল সেইখানে পাথর মেরে প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য এবং শয়তানকে অপমান করার জন্য তোমাকে গ্রহণ করার জন্য শয়তানকে বর্জন করার জন্য আমি পাথর ছেড়ে মারলাম আজকে থেকে আমি শয়তানকে ত্যাগ করলাম তোমাকে গ্রহণ করলাম এই শিক্ষা গ্রহণ করা হয় পাথর মারার মাধ্যমে সুতরাং যারা ওইখানে পাথর ছুঁড়ে মারবে তাদের জন্য জরুরি হল জীবনের প্রত্যেকটা মুহূর্তে শয়তানকে বর্জন করা শয়তানের চামচাদেরকে বর্জন করা শয়তানের আমলগুলো বর্জন করা শয়তান যাতে খুশি হয় সেগুলো বর্জন করে দেওয়া আপনি পাথর মেরে আসলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর পাথর মারার পরে তো পাথর চুল কামানো কোরবানি করা এই চুল কামানোর সময় দাড়িটা সহ কামাই ফেললো কি শয়তানকে পাথর মেরে আসলো এজন্য হজের বিষয়গুলো জানতে হবে আল্লাহ রাসুল সাল্লাম জীবনে হজ একবারই করেছেন যেটাকে বিদায় হজ বলা হয় আপনি আশ্চর্য হবেন মক্কা বিজয় হল অষ্টম হিজড়িতে কত হিজড়িতে অষ্টম হিজড়িতে আল্লাহ রাসুল সাল্লাম মক্কা যখন বিজয় করলেন খানায় কালায় ঢুকে মূর্তিগুলো সব ভেঙে ফেললেন মূর্তি দিকে ইঙ্গিত করছেন যা আল হাক্কু আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য আগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই এইবার ইঙ্গিত করছে না মূর্তিগুলো ধবাস করে পড়ে যাচ্ছে যে এখনো বসে রয়েছে এখানে মূর্তি ভেঙ্গে পরিষ্কার করে ফেলা হলো আল্লাহ রসুল সাল্লাম দুই বছর হজ করেন নাই রমজান মাসে মক্কা বিজয় হলো হজ তো দুই মাস পরে করতে পারতেন সে বছর করেন নাই কারণ মক্কায় তখন মুশ্রেক কিছু রয়ে গেছিল এরপরে নবম হিজড়িতে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুকে আমিরুল হজ করে হজের আমির নিয়োগ করে পাঠিয়ে দিলেন আর আলী রাদি আল্লাহ তালা আনহুকে পাঠিয়ে দেন ঘোষণা দেওয়ার জন্য যারা সুরায় তবার শুরুতে রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে হজ্জে আকবরের দিনের ঘোষণা হচ্ছে এই যে মুশ্রেকরা চার মাস থাকতে পারবে এরপরে আর থাকতে পারবে না এরপরে কোনো উলঙ্গ ব্যক্তি তফ করতে পারবে না কোন মুশ্রেক ব্যক্তি হজ করতে পারবে না এই ঘোষণা দেওয়া হলো নবম হিজড়িতে আল্লাহ ইয়াতুফান্না বিল বাইতে ওরিয়ানুন ওলা মুশরিকুন কারণ ওরা আল্লাহর ঘর তফ করত ল্যাংটা হয়ে কি করে এই ল্যাংটা ফকিররা এখনো আছে বলে কি যে আল্লাহর দরবার থেকে যখন দুনিয়াতে আসলাম তখন কি কাপড় চোপড় নিয়ে এসেছিলাম তো যখন আল্লাহর দরবার থেকে মানে দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছিলাম তখন যেহেতু কাপড় চোপড় ছিল না কাজেই আল্লাহর দরবারে গেলে হজ করতে গেলেও কাপড় চোপড় থাকবে না ল্যাংটা হয়ে থাকতো আর ওই লোকদের চেলাগুলো ওই দেশে আছে ল্যাংটা হয়ে যেগুলো ঘুরে কারা ওরা সেই মক্কার কুফফারদের সন্তানেরা যারা এখনো সে আকিরা ধরে আছে ল্যাংটা হয়ে চলে আর আমার দেশের মানুষেরা মনে করে ল্যাংটা ফকির অনেক কিছু দেয় ল্যাংটার মধ্যে অনেক কিছু আছে আমার ভাইয়েরা আল্লাহর রসুল সাল্লাম নবম হিজড়িতে আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তালাহনুকে পাঠিয়ে দিলেন আর আলীকে পাঠালেন আলাদা করে ঘোষণাগুলো শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে বিশেষ দূত হিসাবে আজকের থেকে এরপরে আর কোন মোশরেক ব্যক্তি বাইতুল্লাহ তফ করতে পারবে না আজকের থেকে আগামী বছর থেকে কোন উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহ তফ করতে পারবে না মক্কায় কোনো মুশরেক থাকতে পারবে না এই ঘোষণা দিয়ে নবম হিজড়িতে পরিষ্কার করে দেওয়া হলো এরপরে দশম হিজড়িতে আল্লাহ রসুল সাল্লাহাম হজ করতে আসেন কেন হজ বিলম্ব করলেন বিলম্ব করার জন্য মুশরেকের সঙ্গে কোনো এবাদত করা যায় না মুশরেকের সঙ্গে হজ করা যাবে না মুশরেকের সঙ্গে তপ করা চলে না বাইতুল্লাহ কোন রকম মোশেক থাকবে বরদাস্ত করা যায় না এই জন্য মোশেক মুক্ত করে আল্লাহ রসুল সাল্লাম হজ করতে আসলেন দশম হিজড়িতে যেটাকে বলা হয় বিদায় হজ এই হজ একটাই করেছেন এটাকে বিদায়ী হজ বলেন অথবা হজ বলেন আল্লাহর রসুল হজ বলেন আল্লাহর নবী সাল্লাম বললেন খুজু আন্নি মানা আছে কাকুম খুজু আন্নি মানা আছে কাকুম তোমরা আমার থেকে হজের মানা আছে গুলো শিখো হজের কাজগুলো শিখো সাহাবাই কেরাম নবীর সঙ্গে চলে আসলেন আল্লাহ রাসুল সাল্লাম হজ করার যে কাজগুলো সবকিছু করলেন আরাফাতের ময়দানে গেলেন আরাফাতের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসুল সাল্লাম দেখলেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে আমার আবিল কসওয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উটের নাম ছিল কসওয়া এই কসওয়া নামক উট সাদাবার জন্য তৈরি করার জন্য বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য উট তৈরি করা হলো আল্লাহর নবী উটের উপরে দাঁড়িয়ে গেলেন চলে গেলেন ফাতা বাতনাল ওয়াদি বাতনে ওয়াদি নামক জায়গা যেখানে জাবাদের আহমদ এখানে চলে গেলেন ফাখতাবান নাস এখানে গিয়ে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবাহ জাওয়ামিউল কালিম দিয়েছিলেন কথা অল্প কিন্তু অর্থ ব্যাপক এজন্য যে তিনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্য আমত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয় এজন্য তিনি ভাষণ দিলেন যে ভাষণের প্রত্যেকটা শব্দ ব্যাপক ব্যাখ্যার সুযোগ আছে আল্লাহ রাসুল সাল্লাহাম সেদিন যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ আজকের সভ্য পৃথিবী যে মানবাধিকারের কথা বলছে মানবাধিকারের যতগুলো সনদ রয়েছে সমস্ত বক্তব্যকে একত্র করলে আল্লাহ নবীর একটা বক্তব্য সমান হবে না আল্লাহর নবী সেদিন প্রথমে বক্তব্য দিলেন জিজ্ঞেস করেন হে আমার লোকেরা ওহে মুসলিমরা বলো আজকে এই দিনের নাম কি সাহাবাহাম চুপ থাকলেন বললেন মনে করলেন যে হয়তো নাম পরিবর্তন হবে কারণ ক্ষমতার পরিবর্তন হলে নামের পরিবর্তন হয় তাই মনে করে কোন নামের পরিবর্তন হবে কিন্তু না আল্লাহ রসুল বলেন আজকে কি দিনটা ইয়মে আরাফা নয় হা হ্যাঁ, তাই তো আবার জিজ্ঞেস করলেন এই মাসের নাম কি সাহাবা একরাম চুপ থাকলেন আমাদের মতো যে বলা শুরু করে দেয় কারণ তারা জানে যে আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সাহাবা একরাম সুন্দর উত্তর দিন আল্লাহ রাসুল আলামু আল্লাহ এবং তার রসুল এই ব্যাপারে ভালো জানেন আল্লাহর রসুল সাল্লাম বললেন এটা কি সে হারামের মাস নয় তিনটা মাসকে হারাম বলা হয় সম্মানিত মাস এর মধ্যে একটা জুলহুজ্জা এরপরে আবার বলে মাসের নাম কি এই স্থানের নাম কি এইভাবে আল্লাহ রসুল প্রশ্ন করে গুরুত্ব বুঝালেন তারপরে বললেন আলা ইন্না দিমা আকুম আমওয়ালকুম হারাম আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে রেখো আজকের এই দিন যেমন পবিত্র আজকের এই দিন যেমন হারাম এবং সম্মানিত সংরক্ষিত আজকের এই সময় যেমন হারাম সম্মানিত আজকের এই মাস যেমন হারাম ঠিক তেমনি ভাবে কেমত পর্যন্ত তোমাদের যান এবং মালকে হারাম ঘোষণা করা হলো একজনের যান আর একজনের ক্ষতি করা মালের ক্ষতি করা হারাম করা হলো কেমত পর্যন্ত যেরকম ভাবে এই স্থান হারাম এই সময় হারাম এই মাস যেমন হারাম এরকম তোমার যান এবং মালকে হারাম ঘোষণা করা হলো কোরআন কি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে দুনিয়ার সমস্ত মানবাধিকারের সনদগুলো একাত্র করলে কোরআনের একটা আয়াতের সমতুল্য হতে পারে না কোরআন বলছে মান কাতালা নাফসান বেগায়ের নাফসিন ও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান যে ব্যক্তি কোনো একটা প্রাণকে একটা মানুষকে সে কাউকে খুন করে নাই কোনো ফাসাদ করে নাই সন্ত্রাস করে নাই এরকম অন্যায় ভাবে অন্যায় ভাবে যে ব্যক্তি একটা প্রাণকে হত্যা করলো মান কতালা নফসান বেগায়ের নফসিনা ফাসাদিন ফেরার্দ ফাকান্নামা কতালান্নাসা জামিয়া সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো খুন করলো ওমান আহিয়াহা আর যে ব্যক্তি একটা মানুষকে একটা প্রাণকে অন্যায় হত্যার থেকে রক্ষা করলো ফাঁকা আন্নামা আহিয়ান্না জামিয়া সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জীবিত করলো এত সুন্দর ভাষণ এত সুন্দর ঘোষণা পৃথিবীর কোন ধর্মীয় কিতাব কোন আসমানি কিতাব কোন রকম কিতাব খুঁজে পাওয়া যাবে না কোরআন এই ঘোষণা দিয়েছে এরপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দ্বিতীয় কথা আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহিলিয়াত তাহতা কদামাইয়া জেনে রাখো জাহিলিয়াতের যত রকম রসম রেওয়াজ আছে সমস্ত গুলোকে আমি পদত্তলিত করলাম আমার পায়ের তলে রেখে পিষে ফেললাম আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতে জাহিলিয়াতের যত রকম রসম রেওয়াজ আছে সমস্তগুলোকে তাহতা কাদামাইয়া আমার দুই পায়ের তলে আমি রেখে পিছে ফেললাম তার মানে হচ্ছে এগুলোকে পদদলিত করালাম এগুলোকে বাতিল করে দেওয়া হলো সেই জাহিলিয়াতের রসম আল্লাহর নবী তো বাতিল করেছেন কিন্তু আল্লাহর নবীর আশেকরা বাতিল করতে পারে নাই আল্লাহর নবীর জাহিলিয়াতের রসম কবর পূজা করা কবর শ্রদ্ধা করা চাদর দেওয়া টাকা পয়সা দেওয়াকে পদদলিত করেছেন বাতিল করে দিয়েছেন আল্লাহর নবী জাহিলিয়াতের জন্ম তারিখ মৃত্যু তারিখ সমস্তকে বাতিল করে দিয়েছেন আল্লাহ রবের উম্ম তারা সেগুলোকে তাজা করেছে আলা ইনকুল্ল শাইমিন আমরিল জাহিলিয়াতে তাহতা কাদামাইয়া মৌদন অদেমা উল জাহিলিয়াতে মৌদহন আগের যুগে একজন আর একজনকে খুন করলে সেই খুনের বদলায় তারা যুদ্ধ করতে থাকতো বংশকে বংশ এবং তারা প্রতিশোধ নিতে না পারলে ওসিয়াত করে যেত পরবর্তী বংশধরকে আল্লাহ রসুল সাল্লাম বললেন জাহিরিয়াতের যুগ থেকে আসা যত খুনের বদলায় খুন যত রকম যুদ্ধ আজকের থেকে সম্পূর্ণ রহিত করে দেওয়া হলো এবং তিনি বললেন এই ব্যাপারে প্রথম আমি আমার বংশ দিয়ে শুরু করছি কারণ আল্লাহর নবীর বংশের একজন লোককে এবনে রবিয়া ইবনে হারেসকে দুধ পান করার জন্য দেওয়া হয়েছিল বনু সাদ গোত্রে কিন্তু হোজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে ফেলেছিল সেই সূত্র ধরে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলছিল আল্লাহ রসুল সাল্লাম বললেন আমাদের সেই পাওনা খুন এবনে রবিয়ার খুনকে আমি আজকে ক্ষমা করে দিলাম যুদ্ধ বন্ধ করে দেওয়া হলো কাজী বোঝা গেল মুসলিমরা পৃথিবীতে যুদ্ধ করতে আসে নাই সন্ত্রাস করতে আসে নাই মুসলিমরা এসেছে পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য কোরআন যেখানে বলেছে একটা প্রাণকে হত্যা করা মানে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা সেখানে মুসলিমরা হত্যা করতে পারে না তবে এটা মনে রাখতে হবে মুসলিমরা জেহাদ করে জেহাদ করে কিসের জন্য জেহাদ করে কিসের জন্য জেহাদ করে এজন্য যেমন এক জায়গায় ফোড়া হলে জায়গায় কোন রকম রোগ হলে মানুষ প্রথমে ঔষধ দেয় ঔষধে যদি কাজ না হয় তাহলে কি করতে হয় অপারেশন করতে হয় এবারে ডাক্তার বলে দিল তোমার এই অংশে অপারেশন করতে হবে কেটে ফেলতে হবে কারণ এটা পচে গেছে ক্যান্সার হয়ে গেছে যদি তোমার বাকি দেহ রক্ষা করতে চাও তাহলে কাটার বিকল্প নাই বাড়ি যাও এবারে বাড়ি গিয়ে জমি বিক্রি করে ফসল বিক্রি করে গরু বিক্রি করে সব বিক্রি করে টাকা নিয়ে আসে মসজিদে হুজুরকে দিয়ে মিলাদ টাকাও দিয়ে আসে যদিও বেদাত যদিও কি মিলাদ পড়াইলো টাকা দিয়ে আসলো এরপরে ডাক্তারকে টাকা দিল ডাক্তার সাহেব তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন নেওয়ার পরে ওখানে গিয়ে কি করা হচ্ছে কাটা হচ্ছে টাকার বিনিময়ে কাটছে একটা অঙ্গ কেটে ফেলতে হবে সেইখানে কোনো ব্যক্তি প্রশ্ন করে না ডাক্তার কেন তার রুমের মধ্যে নিয়ে একটা লোককে অপারেশন করছে কেন একটা লোকের পা কেটে ফেলছে কারো হাত কেটে ফেলছে কারো জিহিবা কেটে ফেলছে কারো কান কেটে ফেলছে ডাক্তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে কেউ করে কারণ দুনিয়ার সমস্ত বিবেক জানে যে এই অঙ্গ ডাক্তার যে কেটে ফেলছে এটা যদি না কাটা হয় তাহলে রুগীর অন্য অন্য অঙ্গগুলো নষ্ট হয়ে যাবে ডাক্তার যেরকম ভাবে একটা রুগীকে রক্ষা করার জন্য তার পচা অংশকে কেটে ফেলে দেয় নতুবা গোটা অংশকে নষ্ট করে ফেলবে ঠিক তেমনি ভাবে একজন মুসলিমও চিন্তা করবে দুনিয়াতে যারা সন্ত্রাস করে যারা ফাসাদ করে আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ বিরোধিতা করে আল্লাহ নাফারমানি করে তাদেরকে প্রথমে ইসলাম ঔষধ দেয় আল্লাহর পথে চলে আসো ফিরে আসো ঔষধে যদি কাজ না হয় ফাসাদ করে ফেতনা করে শিরিক করে আল্লাহর মমিন বান্ধবের কষ্ট দেয় আল্লাহ সুবাহ তাদের ব্যাপারে অর্ডার দিয়েছেন এদের কতল করো অপারেশন করো সুতরাং অপারেশন করা হচ্ছে জেহাদ এই জন্য জেহাদকে বুঝতে হবে বুশ কি বলল আমেরিকা কি বলে হলি খ্রিস্টান কি বলল আর সেইটা শুনে আমাদের কিছু ওলামাইকে আমরা পর্যন্ত জেহাদকে আজকে আলোচনা করা বন্ধ করে দিয়েছে জেহাদের কথা শুনলে তারা ভয় পেয়ে যায় মসজিদের মেম্বার থেকে বন্ধ হয়েছে মসজিদের মাহফিল থেকে বন্ধ হয়েছে আজকে এহুদি খ্রিস্টানদেরকে দিয়ে ওলামাইকে আমাদের সামনে এহুদি খ্রিস্টান নাচার মতো সাহস করেছে আমি যখন জানতে পারলাম যে বাংলাদেশে ওলামায় কেরামদের সামনে তো ওলামা না ইমাম মসজিদের ইমামদের প্রশিক্ষণের শেষে আমেরিকার মেয়ে লোকেরা এসে নাচা শুরু করেছে তখনই বুঝতে পেরেছি এহুদি খ্রিস্টানদের পয়সা খেতে খেতে ওদের রুহু ইমান সব নষ্ট করে এহুদি খ্রিস্টান বিক্রি করে দিয়ে ওরা এহুদিদের দালাল হয়ে বাংলার জমিনে ইসলাম ধ্বংস করার পায় তারা করছে এবং তার কেন্দ্র হচ্ছে বর্তমান বাইতুল মুকাররাম মসজিদ এই বাইতুল মুকাররাম মসজিদ একটা ইহুদি খ্রিস্টানের দালালকে বসিয়ে সারা দেশের ইমামদেরকে ওলামায়কে আমাদের ধ্বংস করার জন্য পায় তারা চড়াচ্ছে ভাইয়েরা আমার মনে রাখতে হবে ইসলাম ইসলাম কারো করুণার ভিখারি নয় আজকে দুঃখ করতে হয় ইমাম প্রশিক্ষণের টাকা যেহেতু দেয় আমেরিকা এই জন্য আমেরিকার মেয়ে লোকেরা না চলে ওটাকে কেউ কিছু বলার নাই ওই ইমামদের উচিত ছিল প্রতিবাদ করার উচিত ছিল বেরিয়ে চলে আসার কেমনে তাদের সামনে মেয়ে লোকেরা নাচলো আর তাও তো মেয়ে লোক পুরুষ সমান সমান তো না আমাকে আজকে পত্রিকা সরবরাহ করলো একজনে পুরুষদের চেয়ে মেয়ে লোক বেশি কয়জন ছিল মেয়ে লোক সাতাইশ জন মেয়ে লোক মোট লোক ছিল ছত্রিশ জন সাতাইশ জনই মেয়ে লোক মাশাল্লাহ কি ইমাম আল্লাহ এই জাতির কি ভাগ্য আছে যাই হোক বলতেছিলাম আজকে আমাদেরকে যারা মানবাধিকারের কথা শেখাতে চায় আল্লাহর নবীর বিদায় ভাষণ তাদেরকে শিখিয়ে দাও আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার নেই তোমরা হাদিস পড়ো আল্লাহর নবী সাল্লাম সেদিন বললেন জাহিলিয়াতের যত খুন আছে সমস্ত খুনকে আমি পদদলিত করলাম এবং প্রথমে আমাদের বংশের যে খুন করা হয়েছিল সেটাকে রহিত করে দেওয়া মাফ করে দেওয়া হলো এই খুনের সিলসিলা বন্ধ করে দেওয়া হলো এমনি ভাবে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নারী অধিকার নিয়ে আজকে আলোচনা হচ্ছে বিদায় হজের ভাষণ পড়ো প্রত্যেকটা কিতাবে বোখারি মুসলিম তিরমিজ নাসাই সহ হাদিসের কিতাব তাফসির কিতাব সব কিতাবে রয়েছে আল্লাহ নবী সাল্লাম বললেন ফত্তাকুল্লাহ হাফিনা হে আমার উম্মতেরা মেয়ে লোকদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে নবী আমানিল্লাহ তোমরা তাদেরকে আল্লাহর নাম নিয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহর নিরাপত্তার মাধ্যমে তোমাদেরকে গ্রহণ করেছো কি বড় কথা তুমি বিয়ে করেছ কার কথা দিয়ে আল্লাহর আমান আল্লাহর নিরাপত্তার মাধ্যমে তুমি গ্রহণ করেছো অস্তাহাল তুম ফুরু জাহুন্নাবে কালিমাতিল্লা তুমি তার লজ্জাস্থানকে নিজের জন্য হালাল করেছো আল্লাহর কালেমা দিয়ে তুমি রাস্তার থেকে একটা মেয়ের ধরে এনে ঘর সংসার করা তোমার জন্য হারাম আর তুমি যখন আল্লাহর কালেমার মাধ্যমে বিয়ে করে তখন হালাল ফুরু তুমি আল্লাহর কালেমা দিয়ে আল্লাহর বাণী দিয়ে তুমি তার লজ্জাস্থানকে তোমার জন্য হালাল করেছ জেনে রাখো আলাইকুম ওয়ালাকুম আলাইহিন্না আন্না আদান তাদের দায়িত্ব হচ্ছে তোমার বিছানায় অন্য কোনো পুরুষকে না না ফাইন ফাল না দালিকা তারা যদি এই কাজটা করে ফাদরি না দরবান তাহলে তাদেরকে মারতে পারবা গয়রা মোবার তবে জখম করতে পারবা না মারারও সীমা দিয়ে দিলে মারতে পারবে কতটুকু এরপরে বলেন আলাহুন্না আলাইকুম রিস্ক হুন্না বা কিসওয়াতুন্না বিল মারুফ তোমাদের দায়িত্ব হচ্ছে ওদের ভরণ পোষণ খাবার পোশাক সরবরাহ করা এবং সেটা যেভাবে উচিত তোমার পক্ষে সম্ভব সেটা ভালোভাবে করা এরপরে আল্লাহ রসুল সাল্লাম এই উম্মতের জন্য ওসিয়াত করলেন অকাত উম্মা আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি আরাফাতের মা এটাই বলেছিলেন আরাফাতের ময়দানে কিতাবুল্লাহ শূন্য দুইটা বলেন নাই বলেছেন এভাবে অকাত তারা তুফিকুম মা আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি লাং তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা বাদা ইন তামাসসাকতুম বিহি তোমরা সেই জিনিসকে যদি আঁকড়ে ধরো শক্তভাবে ধরো মজবুত করে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না সেটা হচ্ছে কিতাবুল্লাহ সেটার নাম কি এখানে হাদিসের কথা উল্লেখ করেন এই জন্য যেহেতু হাদিস কিতাবুল্লাহরই ব্যাখ্যা আর কোরআন মানলে হাদিসকে মানতেই হবে এই হাদিসের কারণে অনেকে আবার মনে করে যে কোরআন মানবো হাদিস মানবো না যেহেতু আল্লাহ নবী একটা জিনিসের কথা এখানে কিন্তু আল্লাহ রসুল ওখান থেকে মোজদালাফা এসে মিনা এসে আবার ভাষণ দিয়েছেন সেখানে পরিষ্কার বলেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি যেটা বিদা ভাষণেরই অংশ তবে আরাফাতের ময়দানে না আরাফাতের ময়দান আল্লাহ রসুল বললেন অকাত তারা তুফি কুম্মা আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি লাং আদাহু যখন তোমরা ওটাকে ধারণ করবে ইনে সন্তম বিহি এটাকে শক্তভাবে ধারণ করবে তোমরা পথভ্রষ্ট হবে না বিচ্যুত হবে না গোমরা হবে না সেই জিনিসটা হচ্ছে কিতাবুল্লাহ তার নাম কি এ কথা বললেন বোঝা গেল আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাবের ব্যাখ্যা রসুলের সুন্না এগুলোই মোমিনদের জন্য পাথেও এটা কেন বললেন এটা এই জন্য বললেন আল্লাহর নবী সাল্লাম পরিষ্কার করেছেন পরবর্তী বক্তব্যগুলোতে মিনাতে মোজদালেফাতে আল্লাহ রসুল বলেছেন জেনে রাখো বনে ইসরাইল যেভাবে বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত অচিরে তার বেশি তেয়াত্তর ফেরকায় বিভক্ত হবে এবং জেনে রাখো কুল্লুহম ফিন্নার এরা সব হবে জাহান্নামি ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল নাজাদ প্রাপ্ত হবে একটা মাত্র দল মুক্তি পাবে একটা মাত্র দল আল্লাহর কাছে মুক্তি পাবে সেই দলটার নাম কি কালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী সেই দলটার নাম কি পরিচয় কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেই দলটির পরিচয় হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথে আছি যেই মতে আছি এইটার উপরে যারা চলবে যারা থাকবে তারাই একমাত্র নাজাত পাবে বাকি সব কোথায় যাবে আল্লাহর নবী যখন ভাষণ দিচ্ছিলেন আল্লাহকে সাক্ষী রেখে বলো সেই সময় মুসলমানদের তরিকা কয়টা ছিল সরল রেখা কয়টা হয় বক্র রেখা কত হয় আল্লাহর নবী যখন ভাষণ দিয়েছিলেন তখন কি কোনো তরিকা ছিল বোঝা গেল পরবর্তীতে যত তরিকার তৈরি হয়েছে আল্লাহর নবী যেটা বলেছেন বাহাত্তর ফেরকা তেহাত্তর ফেরকা হবে সেই ফেরকাগুলো পরে হয়েছে আর মুসলমানরা সেই ফেরকাগুলিকে মুক্তি পাওয়ার দল বলে আখ্যায়িত করেছে বোঝা গেল আল্লাহর নবী যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় যেই ফেরকা ছিল কেমত পর্যন্ত সেই ফেরকাই প্রাপ্ত দল এরপরে যত ফেরকা তৈরি হয়েছে চাই সে সুবিধের তরিকা হোক যত ফেরকা হোক সমস্ত ফেরকা কোথায় চলে যাবে আল্লাহ নবী সে কথা বললেন তারা তুফিকুম জেনে রাখো অনেক দল তৈরি হবে প্রশ্ন হলো সেই দল তো অনেক তৈরি হবে তখন প্রত্যেক দল দাবি করবে আমরাই হকের উপরে রয়েছি ইয়া রাসুল আল্লাহ তখন আপনাকেও পাবে না আপনার সাহাবিদেরকেও পাবে না তারা কি করে জানবে এই প্রশ্ন আসে অনেকে প্রশ্ন করে এখনো এত দল এত মত কোথায় যাব আমি বলি এত দল মত হবে এটা তো আল্লাহ রসুল বলেছেন না হলে প্রশ্ন হতো আল্লাহর নবী বললেন এতগুলো দল হবে হয় নাই আমরা কি করব আরে বেটা আল্লাহ নবী তো বলেছেন দল হবে দল হয়েছে সুক্রিয়া দায় করো অনেক দল হওয়ার কথা হয়েছে নবীর কথা সত্য প্রমাণিত হয়েছে এবারে দল তৈরি হলে কি করতে হবে তা বলেন নাই ওটা দেখো না দল তৈরি হলে আল্লাহ রসুল বলেছেন সেই সময় কোন দলকে মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ব্যাখ্যায় গিয়ে পরবর্তী বলতে বললেন তারা তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি মা ইনতাবাসাকুম বিহিমা সেই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে ধরো আপনি ধরো মজবুত করে ধরো লাং তাদিল্লুবাদাহু তোমরা এই দুটো জিনিসকে ধরা পরে পদভ্রষ্ট হবে না সেই দুটো নাম কিতাব আল্লাহ সুন্নাত রাসুলিহি সেই দুটোর নাম কি বোঝা গেল কোরআন সুন্নার দিকে আমাদের যেতে হবে কোথায় যেতে হবে নাকি বলবেন কোন বড় বুজুর্গ কি বলল বড় মসজিদের ইমাম সাহেব কি বলল বড় মসজিদের হুজুর কি বলল বড় পীর সাহেব কি বলল এই কথা বলবেন না কোরআন সুন্দর কথা বলবেন পরিষ্কার হয়ে গেল বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিলেন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লাং তাদিল্লু মাতামা সত্যুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধরবে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট হবে না সেই দুটো জিনিসের নাম কি কিতাব আল্লাহ সুন্নাত রাসুলিহি ভাষণের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা এবারে ভাষণের তিন শেষ অংশ আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়াং তুম তুস আলুন আন্নি হে আমার উম্মতরা শুনো আল্লাহ তালা আমার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন আল্লাহ আকবার আমাকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছিলেন কোরআন আমাকে আদেশ করেছে হে রাসুল আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে সেগুলো বাল্যেক পৌঁছে দেন বাল্লাগাই বাল্লেক তাবলিক মানে তাবলিক করেন পৌঁছে দিন কাজে তাবলিক করতে হবে ঠিক কোন তাবলিক আল্লাহ তারা তার রাসুলের উপরে যা নাজিল করেছেন তার তাবলিক করতে হবে পৌঁছে দিতে হবে আল্লাহর রসুলের কথা পৌঁছে দিতে হবে বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়াহ আমার পক্ষ থেকে একটা আয়াত হলে পৌঁছিয়ে দাও তাবলিক করো পৌঁছাতে হবে তাবলিক করার জন্য ফরজ প্রত্যেকটা উম্মাদের দায়িত্ব হচ্ছে তাবলিক করা তবে তবে কোন তাবলিক কোন জামাতের নামে তাবলিক না কোন দলের নামে তাবলিক নয় তাবলিক হচ্ছে কোরআন যে তাবলিক করতে বলেছে হে রসুল বাল্লিগ আপনি পৌঁছে দিন তাবলিক করুন প্রচার করুন মা উংজিলা ইলাইকামের রব্বিকা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে সেগুলো আপনি ঠিক মতো পৌঁছে দিন যদি আপনি তা না করেন তাহলে জেনে রাখবেন আপনি আপনার রেসালাতে দায়িত্ব আদায় করেন নাই কাকে বলা হচ্ছে কাজে তাবলিগ করতে হবে সেই তাবলিগের বইয়ের মধ্যে কোনো খাদা বাবার কাহিনী থাকবে না কোন গাদা বাবার কাহিনী থাকবে না কোন বুজুর্গের স্বপ্ন থাকবে না কোন রকম বানাউটি কাহিনী থাকবে না সেই তাবলিগের মধ্যে হবে কোরআন এবং হাদিস কি থাকবে সুতরাং কোরআন এবং সুন্নার তাবলিক চলবে এছাড়া কোনো তাবলিক দুনিয়া চলতে পারে না যেই কোরআন সুন্নার তাবলিক করলে পরে এহুদি খ্রিস্টানরা খেমে যাবে যেই তাবলিক করার কারণে এহুদিরা বৃষ্টির মধ্যে গুলি মারবে আল্লাহ নবীকে পাথর ছুঁয়ে মেরেছে যেই তাবলিক করার কারণে আল্লাহ নবীর দান শহীদ হয়েছে যেই তাবলিক করার কারণে নবীর মাথা ভেঙ্গে লোহার টুপি মাথায় ঢুকে পড়েছে যেই তাবলিক করার কারণে তাইফে মার্কে তিনবার রক্তাক্ত হয়েছে যেই তাবলিক করার কারণে নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছে যেই তাবলিক করার কারণে নবীকে জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে জেনে রাখবেন আল্লাহ নবীর তাবলিক যদি করা হয় কামত পর্যন্ত তাদের উপরে সেই জুলুম নির্যাতন আসতেই থাকবে ইনশাআল্লাহ আর যদি দেখেন যে আপনার তাবলিক করলে কেউ আপনাকে কিচ্ছু বলে না সবাই আপনাকে সম্মান করে হাদিয়ে দেয় তহবা দেয় বসতে হবে আপনার তাবলিক আর যাই হোক না কেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ তাবলিক এটা নয় এজন্য কোরআন বলছে আল্লাহর বিশ্বের কথা স্মরণ করে দিচ্ছেন হে আমার তাহাবিরা শোনো কামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে আমি আমার তাবলিগ ঠিক মতো করেছি কি না আমাকে আল্লাহ তারা দিন পৌঁছে দেওয়ার জন্য বলেছিলেন আমি ঠিকমতো পৌঁছেছি কিনা প্রশ্ন করা হবে ওয়াং তুম তুস আলুন আননি আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ফামাদা তুম কাইলুন তোমরা আমার ব্যাপারে কি সাক্ষী দেবে বলো বলো আমি সাক্ষী দাও আমি কি পৌঁছেছি আল্লাহ সাক্ষী চাচ্ছেন আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আমি কি পৌঁছেছি আমি কি পৌঁছেছি আমি কি পৌঁছেছি বলো কামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ রসুল ঋণী করে গিয়েছেন দায়িত্ব দিয়েছেন সাহাবা একেরা উপস্থিত বলেন উত্তর দিলেন কি নাম হে আল্লাহর নবী আমি সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি বাল্লাগ তার রেসালা আল্লাহর দেওয়া রেসালাতে দায়িত্ব আল্লাহর কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনি ঠিক মতো পৌঁছে দিয়েছেন ও আদাই তার আমানতা আল্লাহর দেওয়া আমানতকে আপনি ঠিক মতো আদায় করেছেন উম্মার জন্য আপনি মঙ্গল কামনা করেছেন আপনি সব দায়িত্ব ঠিক মতো পালন করেছেন সেই সাক্ষ্য আমরা দিচ্ছি এবারে আল্লাহ নবী সাল্লাম আকাশের দিকে আঙ্গুল ইঙ্গি উঁচু করলেন আল্লাহর নবী আঙ্গুল উঁচু করলেন বাই সাব্বাবা এই আঙ্গুলকে উঁচু করলেন আর বললেন আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ সাদ ওয়ারফা আল্লাহ নবী আকাশে উঠে উঠান আর মানুষের দিকে নামান এভাবে ইয়ানকুত ইয়ামুদ্দুহা ইলা সামায় ইয়ারফাউহা ইলা সামা ওয়ান কুতুহা ইলা নাস উপরের দিকে উঠার নিচে দিয়ে মানুষের দিকে ইঙ্গিত করেন আর বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছে দিয়েছি আল্লাহর নবী এই ভাষণ দিলেন বিদায়ী ভাষণ হলো আল্লাহ নবীর পর চলে আসলেন মৌজদারাবাদ আসার পরে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হয়ে গেল যেটা আমি শুরুতে পড়েছি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া লাকুমুল ইসলাম দীনা হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনিও জেনে রাখুন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের দিনকে পরি পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ কাকে বলে আমি বলে থাকি এই মসজিদের কাজ পরিপূর্ণ হয়ে গেল এমন সময় একটা স্বর্ণের ইট কিনে নিয়ে আসলো এক মসজিদের মূল্যের চেয়েও একটা ইটের মূল্য বেশি বলে এক জায়গায় লাগান লাগান যাবে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি পরিপূর্ণ মসজিদের ভিতরে তোমার হিরকের ইট স্বর্ণের ইট লাগাতে হয় তাহলে কি করতে হবে ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে জেনে রাখো আল্লাহ সুবাহ তার নবীর মাধ্যমে ইসলামের বিল্ডিংকে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামের এমারতকে সমাপ্ত করে দিয়েছেন এর পরে যে কোনো ব্যক্তির বেদাত তৈরি করে যত বড় বেদাত হোক যত বড় পিসাবে করুক যত বড় বেদাত হাসানা বলুক যাই বলুক না কেন সেইটা ভালো না খারাপ সব কুল্লু বেদাতিন দলালা আল্লাহ নবী বলেছেন সব বেদাত গুমরাহি আর আমাদের হুজুরা বলে বেদাত দুই প্রকার হাসানা আর সাইয়া ভালো বেদাত খারাপ বেদাত আমি বলি পায়খানা আর ভালো আর মন্দ হয় নাকি আল্লাহ রবিটা মানবো না পীর সাহেবটা মানবো আল্লাহ রবি বলেছেন অকুল্লু বেদাতিন দলারা ইসলামের যত রকম বেদাত তৈরি করা হবে তিন দিনা মিলাদ হোক চল্লিশা হোক তাবিজ কবজ হোক মুর্দারের খাওয়ান হোক যত কিছু কবর মাজার পীর ফকির যত সবগুলো বেদাত সবগুলো কি বেদাত আল্লাহ রবি বলেছে কুল্লু বেদাতিন দলালা সব বেদাত গুমরাহি অকুল্লু বেদাতিন ফিন দলাত ফিন্নার আর সব গুমরাহির পরিণতি কোথায় পরিষ্কার রাস্তা বাতলা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহামকে আল্লাহ তালা জানিয়ে দিলেন আলিয়মা আকমাল তুলকুম দিন আকুম ওয়াতমাম তো আলাইকুম নেয়ামতি আমার নেয়ামত আমার কোরআন নাজিল হচ্ছিল একটা বড় নেয়ামত সেই নেয়ামতকে কাজটি সমাপ্ত করে দিলাম এরপরে কোনো ওহিনাজল হবে না কারো পর কোনো ওহিনাজল হবে না যদি কোনো ব্যক্তি ওহির দাবি করে তার কাছে জেব্রাইল ফেরেস্তা নয় তার কাছে শয়তান যাবে কে যাবে বোঝা গেল যারা এখন ওহির দাবি করে তারা কার মুরিদ এরা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে জেনে রাখবেন এই ভণ্ডগুলো পরিষ্কার মুখে স্বীকার না করলেও বাস্তবে তারা নিজেদেরকে নবী চেয়ে বড় দাবি করছে কারণ নবী ওহি প্রাপ্ত হচ্ছে আল্লাহর বাণী পাচ্ছেন জিব্রাইলের মাধ্যমে আর এই পীর সেবেরা বলে তারা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে সরাসরি কাছে কথা বলে এই সব পীর দাবি করে ওরা আল্লাহ থেকে ডাইরেক্ট পায় আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী কি ডাইরেক্ট পেয়েছেন না ফেরেস্তার মাধ্যমে পেয়েছেন আর ওই পিসার দাবি করে কারবার কোথায় থেকে পায় কাজে তারা নবীর চেয়ে বড় দাবি করলো সব দাবি করলো এরপর আরো লজ্জাস্কর বিষয় ওরা বলে নবীরা শুধু জাহের ইলেম জানতেন আর পীর সাহেবরা জাহের বাতেন দুইটাই জানে তাই নবীর চেয়ে বড় এইভাবে তারা নিজেদের দিন তৈরি করে নিয়েছে আল্লাহ সুবাহ তারা পরিষ্কার করে দিয়েছেন কেমত পর্যন্ত আর কোন অহিনাজের হবে না আর কোনো বাণী নাজের হবে না এর পরে যে কোনো ব্যক্তি দাবি করে সে আল্লাহ থেকে নাজিল কৃত পাচ্ছে সে কোথেকে পাচ্ছে ওয়াতমাম তো আলাইকুম নিয়ামাতি অরাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং আল্লাহ তাআলা শেষ বললেন কামত পর্যন্তের জন্য ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম এরপরে কোনো ইহুদি ধর্ম চলবে না খ্রিস্টান চলবে না হিন্দু চলবে না বৌদ্ধ চলবে না নাজাত পর জন্য একটা মাত্র দিন থাকবে সেদিনের নাম কি সুতরাং বোঝা গেল ধর্ম নিরপেক্ষতাও চলবে না কবরে যাওয়ার পরে জিজ্ঞেস মা দিন ওকে তোমার দিন কি ছিল তুমি বলবা কি ধর্ম নিরপেক্ষ ফেরেস তারা এক পিটানে সত্তর গজ নিচে নিয়ে যাবে আর বলো ধর্ম নিরপেক্ষ নিয়ে আসতে কবরে এই জন্য মনে রাখতে হবে এই আয়াতের মাধ্যমে এক আয়াতে আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন সবকিছুকে যেন আল্লাহ তারা দিনের উপরে মোহর লাগালেন সিল মোহর লাগিয়ে দিলেন এরপরে আর কারো কোনো সংযোজন করার বিয়োজন করার কোনো সুযোগ নেই এজন্য মনে রাখতে হবে হজের শিক্ষা এটাই হজের শিক্ষা এক আল্লাহর এবাদত করা হজের শিক্ষা শয়তানকে বর্জন করা হজের শিক্ষা শিরিক বর্জন করা হজের শিক্ষা বেদাহাত বর্জন করা হজের শিক্ষা সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দেওয়া সমস্ত গায়রুকে ত্যাগ করা হজের শিক্ষা আল্লাহর পক্ষে শয়তানের বিপক্ষে থাকা আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন